পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু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 যাবতীয় প্রশংসা আর তারপরে রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর সালাত সালাম পেশ করে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে যে চলছে অল্প সময়ের জন্য আর তারপরে আপনারা বিষয়ভিত্তিক আলোচনাও শুনবেন যাতে করে একটু স্বাদ ভিন্ন ভিন্ন হয় নবী করিম সাল্লা সাল্লামের জীবনীতে গতকালকে আলোচনা করেছিলাম তার জন্ম সম্পর্কে এবং তার আটিকা সম্পর্কে তার খাতনা সম্পর্কে নবী করিম সাল্লামের জন্মের পরে তার মা ছাড়া যেই মহিলা সবচেয়ে বেশি খেদমত করেছেন এবং নিজের কোলে রেখেছেন কোলে নিয়েছেন তিনি হচ্ছেন উম্মে আইমান রাজি আল্লাহ তালানা উম্মে আইমান ইনি ছিলেন একজন হাবসি কালো হাবাসা দেশের দাসী যার নাম ছিল বারকা ইনি ছিলেন দাসী রসুল্লাহামের পিতা আবদুল্লাহ আবদুল্লাহ এই দাসীকে স্বাধীন করে দেয় আজাদ করে দেয় তারপরে আল্লাহ ফকরাবুল আলমিন এই মহিলাকে দীর্ঘ হায়াত দান করেন নবী করিম সাল্লা সাল্লামের জন্মের সময় সেই মহিলা দাসী ছিল কোলে করেছে আর তারপরে রসুল্লাহ চল্লিশ বছর বয়সে নবী হলেন নবী হওয়ার পরে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন সেই সময়ও তিনি বেঁচে ছিলেন এমনকি তারপরে আরো ১৩ বছর মক্কার জীবনে তিনি হায়াতে ছিলেন মদিনাও হিজরত করেছেন রসুল্লাহ সাল্লামের প্রতি ইসলাম গ্রহণ করে ইমানও নিয়ে এসছেন এই মহিলা দীর্ঘ আয়ু পেয়েছেন ইসলাম গ্রহণ করেছেন হিজরত করেছেন মদিনাই এবং নবী করিম সাল্লামের পরে তার ইন্তেকাল হয়েছে নবী সাল্লাম ইন্তেকালের পাঁচ মাস অথবা ছয় মাস পরে ইন্তেকাল হয় উম্মে আইমান রাজি আল্লাহ তালানহার যিনি নবী করিম সাল্লামকে সবচাইতে বেশি কোলে করে বয়েছেন নবী করিম সাল্লামকে যারা দুধ পান করিয়েছেন প্রথম নম্বরে তার মা আমেনা মায়ের দুধ প্রথম পান করেছেন আর তারপরে যেই মহিলা দুধ পান করিয়েছে তার নাম হচ্ছে সোয়াইবা এ সোয়াইবা নবী করিসাল্লামের চাচা আবু লাহাবের আবু লাহাবের তো দাসী ছিল আজাদ লন্ডি ছিল এই মহিলা দুধ পান করিয়েছে এই মহিলার পেটের একটা বাচ্চা ছিল যার নাম ছিল মসরু এই বাচ্চা হওয়ার পরে ইস্তন্ন দানের সময়টাতে নবী করিম সাল্লামকে দুধ পান করিয়েছে এই মহিলা সোয়াইবা এই সোয়াইবা নামক মহিলা আরো কয়েকজনকে দুধ পান করিয়েছে একজন রসুল্লাহামের আপন চাচা হামজা বিন আব্দুল মুতালেব আব্দুল মুতালেবের ছেলে হামজা রসুল্লাহামের চাচা তো চাচাকেও তার মানে হামজা আর নবী সাল্লাম এরা চাচা ভাতিজা হইল সমবয়স্ক ছিলেন কাছাকাছি বয়সের ছিল এই হামজা রাজি আল্লাহ আনহকেও দুধ পান করিয়েছেন এই সোয়েবা মহিলা নবী দুধ পান করিয়েছেন আর আরেকজন প্রখ্যাত সাহাবি আবু সালমা ইবনে আব্দুল আসাদ আবু সালমাকেও দুধ পান করিয়েছেন এই দিক থেকে নবী সাল্লা সাল্লামের দুধ ভাই তার চাচা হামজা এই হামজাকে দুধ ভাই বলা হয় আবু ও দুধ ভাই নবী করিম সাল্লামের সিরাতের কিতাবে এ কথাও লেখা হয়েছে যে নবী করিম সাল্লামের জন্মের সময় এই সুসংবাদ সোয়াইবা নামক মহিলা আবুল আহাবের দাসী দিয়েছিল আবুল আহাবকে নিজের মনিবকে মালিককে ছুটে এসেছিল যার খবর রাখেন আপনার ভাতিজার জন্ম হয়েছে এই মহিলা তখন দাসী ছিল দাসত্বের জীবন যাপন করছিল যখন এই সুসংবাদ পেল আবুল আহাব এই দাসীর মাধ্যমে তখন খুশি হয়ে ওই মহিলাকে আজাদ করে দিয়েছিল স্বাধীন করে দিয়েছিল নবী করিম সাল্লামের জন্মের ওপর খুশি হয়ে এই আবুল আহাব নিজের দাসীকে সেই দাসীর অনেক মূল্য একজন একটা দাস আর দাসীর অনেক মূল্য তখন কেনা বেচা হইতো যারা কিত দাস বা কিত দাসী তাদের তাকে আজাদ করে দিয়েছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের হেকমত দেখুন যে এত হ্যাঁ, এত বেশি কাছের লোক আপন চাচা নবী করিম সাল্লা সাল্লামের ইয়াবুল আহাব আর তারপরে জন্মের সময় এত বড় খুশি প্রকাশ করল আর সেই চাচাই যখন নবী সাল্লাম নবী হলেন নবাত পেলেন চল্লিশ বছর বয়সে আর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন সাফার ওপর দাঁড়ালেন আর দাঁড়িয়ে নিজের গোত্রকে এক একটা গোত্রকে বংশকে এক বংশে যে বিভিন্ন গোত্র শাখা প্রশাখা রয়েছে নাম ধরে ধরে আম্মা বা হাসা সহি বখারি তাহাদিস রয়েছে আম ভাবেও ডাকলেন ইয়া কোরাইশ হে কোরাইশ খাস ভাবে ডাকলেন হে অমক গোত্রের লোকেরা হে অমক গোত্রের লোকেরা হে অমক গোত্রের লোকেরা এমনকি নাম ধরে ধরেও বেশ কিছু লোকের ডাকে ইয়া সাফিয়া তে আব্দুল মোত্তালেব হে আব্দুল মোতালিবের বেটি সাফিয়া আমার ফুফু ইয়া ফাতেমা ইত্যাদি নাম ধরে ধরে ডাকলেন নিজের বাপ চাচা বংশধরের নাম ধরেও ডাকলেন আম ভাবে ডাকলেন বিভিন্ন গোত্রের নাম ধরেও ডাকলেন যখন ডাকলেন সাফা পাহাড়ের উপর চড়ে তখন সবাই জমা হয়েছিল ছুটে এসেছিল কারণ নবী করিম সারা জীবন সত্যবাদী দেখেছে সাদেক আলামিন কখনো একটি মিথ্যা কথা রসিকতা করে মজাক করে বলেনি যে কাউকে একটু হ্যাঁ, হ্যাঁ নিয়ে রসিকতা করবো সেই জন্য মিথ্যা হ্যাঁ, কথা বলছি হ্যাঁ? যেমন মিথ্যার ছলে অনেকে বলে দিয়ে হাসাহাসি করে মানুষকে নিয়ে আজকাল এইরকম কখনো করেননি আর এত ইমানদার আর বিশ্বস্ত ছিলেন যে সকলে দূর দূর থেকে এসে টাকা পয়সা আমানত হ্যাঁ স্বর্ণ চাঁদি জমা রাখতো রসুল্লাহামের কাছে নবী সাল্লাম ডাক দিয়েছেন সবাই ছুটে এসছে আবুল আবু ছুটে এসছে কি বলছে ভাতিজা শুনি নবী করিম সাল্লাম যখন বললেন যে দেখো তোমার তোমাদেরকে যদি বলি যে পাহাড়ের আড় থেকে দুশ্মন আসছে মক্কার ওপর হামলা করার জন্য তোমাদের বাড়ির ওপর তোমাদের পরিবার পরিজনের ওপর ছেলে মেয়ে তোমাদের নারীদের ওপর হামলা করার জন্য আসছে একটি হ্যাঁ অসারোহী দল দুশ্মন আসছে তোমাদের উপর আক্রমণ করার জন্য আকন্ত মোসাদ্দেকিয়া আমাকে বিশ্বাস করবে না করবে না বলো তখন সকলে এক বাক্যে বলেছিল অবশ্যই বিশ্বাস করব। অবশ্যই বিশ্বাস করব মোহাম্মদ তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো আল্লাহ আল্লাহর কসম করে বলছে মা যার না আলে কাইল্লা সিদ খান সারা জীবন ধরে কখনো তোমার সম্পর্কে কোন সত্য কথা ছাড়া একটি মিথ্যা কথাও তোমার থেকে শুনিনি হ্যাঁ যে তুমি কখনো মিথ্যা কথা বলেছো আমাদের সামনে অথবা কারো সামনে বলেছো আমাদের কাছে নকল করা হয়েছে এমনও কখনো হয়নি সারা জীবন তো তুমি সত্যবাদী তোমার কথা বিশ্বাস করবো না তো কার কথা বিশ্বাস করবো তখন নবী করিম সাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে সাইনিন আজাবিন শরীর কঠোর আজাব মহাশাস্তি আল্লাহ রয়েছে এই আল্লাহর আজাব থেকে তোমাদেরকে সতর্ক সাবধান করছি যখন আমার এই কথা বিশ্বাস করছো যে মানুষ দুশ্মন তোমাদের হামলা করতে আসছে তখন আমার কথা বিশ্বাস করো যে আল্লাহর আজাব কবরের জীবনের আজাব মৌতের পরের আজাব জাহান্নামের আজাব তোমাদের ইন্তেজারে রয়েছে প্রতীক্ষায় রয়েছে আল্লাহকে ভয় করো শিরিক ছেড়ে দাও এক আল্লাহ বদবন্দি করো এসব মূর্তি পূজা প্রতিমা পূজা পুতুল পূজা করিও না আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি ফাইনি নাজির উল্লাকুম তোমাদের জন্য আমি নাজির সতর্ককারী হয়ে এসেছি বাইনায় আজাব ইন সদীদ কঠোর আজাবের পূর্বে আল্লাহর আজাব আসার আগে সতর্ক করার জন্য যদি না মানো তাহলে দুনিয়ারও আজাব রয়েছে আর আখেরাতের আজাব রয়েছে এখন এই কথা বিশ্বাস করবে কি করবে না সুহান এই আবুল আহাবের কথা বলতে গিয়ে বললাম এই ঘটনা এই আবুল আহাব অথচ নবীলামের নব্বতের পরের ঘটনা সেটা আবুল আহাব যেই আবুল আহাব এত আনন্দিত হয়েছিল নবীর হ্যাঁ জন্মে যে ভাতিজা জন্মেছে বাপ নাই আমরাই বাপ সেই আবুল আহাব এত কট্টর দুশ্মন হইল যে এই দুশ্মন বলেছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে তব্বাল্লাকা সাইর আলী তোমার আজকের দিন ধ্বংস হোক সর্বনাশ হোক আলে হাজা জামাতা না এই জন্য আমাদেরকে ডেকেছ এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ হইচই করে তাব্বাতিয়াদা আবি মা মা কাসাব লাহাব যেমনই এই কথা বলি তাব্বাল্লা কাহে মোহাম্মদ তোমার সর্বনাশ হোক তুমি ধ্বংস হও আরে চামারের দোয়াতে কি আর গরু মরে চামারের দই গরু মরলে তো আমাদের দেশে কোনো গরুই থাকতো না কেন চামার তো ফিরি ফিরি চামড়া পায় কিনতেও হয় না যদি গরু মারা যায় তো এই আবুল চামারের দোয়া তার কিছু হয় আল্লাহ সাথে সাথে আয়াত নাজেল করে দিলেন তাব্বাত আবুল হাব আবুল হাবের দুই হাত ধ্বংস হোক কারণ মানে মানুষ দুই হাত দিয়ে ইশারা করে কথা বলে দুই হাত ধ্বংস হোক ওয়াতাব্বার সে নিজেও ধ্বংস হোক তার হাতও ধ্বংস হোক আর সেও ধ্বংস হোক এমনকি তার বিবি অমরাত তার বিবিও কারণ তার বিবিও খুব কষ্ট দিত এই চাচি বড়ই জালেমা ছিল বড়ই কষ্ট দিত রাসুল্লাহ মানসিক আর শারীরিক সব রকমের কষ্ট দিত এই আবুল হাবের স্ত্রী এই চাচা চাচি কট্টর দুশ্মন আমি গত দুই একদিন আগে চাচাদের সম্পর্কে বলতে গিয়ে দুই চাচার কথা বলেছিলাম ইসলাম কবুল করেছিলেন দুই চাচার নাম কে বলতে পারেন আব্বাস মুসলমান হয়েছেন আর কে হামজা আর দুইজন চাচা ইসলাম গ্রহণ করেনি আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই আর আবুল আহাব ইসলাম গ্রহণ করেনি দুইজনেই কাফের কিন্তু দুই কাফের আমার আসমান জমিনের পার্থক্য দুনিয়ার আচার আচরণের ক্ষেত্রে আখেরাতে দুইজনে জাহান্নামি একজনের জাহান্নামের শাস্তি বেশি একজনের জাহান্নামের শাস্তি হালকা কিন্তু দুইজনে জাহান্নামি চিরকালের জাহান্নামি নবীর চাচা হইলেও কাফের মুশ্রেককে আল্লাহ কোনদিন পাক করবেন না এই কথাও বলেছিলাম এর আগে কুফরি আর শির ইমান হারা হয়ে মৃত্যুবরণ করা এত বড় নাপাকি যে এই নাপাকি কোনো কিছু দিয়েই দূর করা যায় না এই জন্য চিরকাল জাহান নামে জ্বলতে থাকবে দীর্ঘকাল জ্বলে কখনো পাক হবে না কাফের মুশ্রেক নাস্তিক হ্যাঁ মনে রাখবেন মনে রাখবেন মুশ্রেক যে ব্যক্তি সে প্রতিমা পুতুল পূজা করা মুশ্রেক হোক আর কবর মাজার পূজা করা মুশ্রেক হোক আর জিন্দা মানুষকে পূজা পূজা করা চেষ্টা করা মুশরেক হোক আর মৃত ব্যক্তিকে পূজা করা মুশরেক হোক যারা আল্লাহর সাথে শরিক করেছে বড় শিরিক করেছে তাদেরকে আল্লাহ কখনো পাক পবিত্র করবেন না চিরকাল জাহান নামে জ্বলতে থাকে পাক হয়ে গেলে জাহান্নাম নাতে উঠে চলে আসত বাকি যদি বড় বড় কাবিরা গুনাও করে আর আসল ইসলাম থাকে আবার বলছে এই কথাটি কারণ এই আসল ইসলামটা সর্বনিম্ন ইসলামটা আপনাকে টিকাতে হবে কোনদিন জান্নাত পাওয়ার জন্য যদি আপনার খুব সাহস থাকে যে কিছুদিন আমি নামে জ্বলবো তো ভালো কথা জ্বলেন কিন্তু তারপরে যাতে করে একটা আশা থাকে যে কোনোদিন ফিরবেন কিন্তু এইরকম কি বেকুফ দুনিয়ার ক্ষেত্রে কেউ আছে যে অসুবিধা নাই এক দু মিনিট আমার আঙুলটা জ্বলুক আর তারপরে টেনে নেব এমন কেউ আছে কি কেউ নাই কিন্তু আমাদের মুসলিম সমাজের মূর্খ লোকেরা বলে থাকে যে যখন মুসলিম আছি একদিন না একদিন তো জান্নাত পাবো হ্যাঁ হ্যাঁ জ্বলে পুড়ে যাই হোক আজাব শাস্তি যাই হোক একদিন তো জান্নাত পাবো এত মূর্খামি ধর্মের ক্ষেত্রে এত মূর্খামি আখেরাতের ক্ষেত্রে আর দুনিয়ার ক্ষেত্রে বড় চালাক বান্দা দুনিয়ার ক্ষেত্রে খুব চালাক তো বলছিলাম যে এই দুই চাচা কাফের হইলেও দুইজনে অনেক পার্থক্য রয়েছে আবু আহাব কট্টর দুশ্মন রসুল্লাহ চাচা আর আবু তালেব কাফের হয়ে মারা গেল ইসলাম কবুল করল না শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকলো রসুল্লাহাম কিন্তু বলছে বাবা রে তোর কথা রাখতে পারছি না তোর কথা যদি রাখছি তুই হচ্ছিস ভাতি যায় আর আমার বাপ ছিল আব্দুল মোতাল্লিব আমার বাপের ধর্ম ছেড়ে দিয়ে তোর ধর্ম মানবো এইটা মানা যাচ্ছে না লোকেরা কি বলবে যে মরার সময় ভয় পেয়ে গেল আর বাপ দাদা পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিল এই যে সমাজের চাপ আর তারপরে বাপ দাদার দোহাই আর মেজরিটির দোহাই এগুলি হচ্ছে গুমরাহি এগুলি হচ্ছে গুমরাহি আজকাল সত্য মানতে বাধা আমাদের সমাজে এগুলি দেশে গেলে আরে গোটা গ্রামের লোক মিলাদ করছে আমি একাই করব না গোটা গ্রামের লোক মাজারে চাঁদা দিচ্ছে আমি দেব না গোটা গ্রামের লোক এইরকম নামাজ পড়ছে আমি আবার অন্যরকম গোটা মানে গোটা গ্রামের লোক কোরআন খানি করছে মায়ের নামে বাপের নামে খরচ করছে বক্সাচ্ছে আর গরিব মিসকিনকে খাওয়াচ্ছে ভোজ করছে হিন্দুদের মতো আমি করব না এগুলো হচ্ছে আমাদের দেশের সমাজের দলিল জাহান নামে যাওয়ার সত্য গ্রহণে বাধা কোরআন হাদিস গ্রহণে বাধা রসুলের তরিকায় আশায় বাধা এই বাধাই দিয়েছিল আবু তালুকে যে বাবারে তোর কথা রাখতে পারছে না লোকে কি বলবে সমাজের লোক কি বলবে বাপ দাদাকে অমান্য করা হবে নিজের বাপকে ছেড়ে অন্যকে স্বীকার করা হবে আমাদের মূর্খ সমাজে এরকম বলে যে তোর বাপকে অস্বীকার করবি তার মানে যদি ভুল ধর্ম ছেড়ে সহি ধর্ম মানে তো নাকি বাপকে অস্বীকার করা হলো এত মূর্খ মূর্খ আমাদের দেশের লোকেরা যে এইরকম কথাও বলে থাকে শুধু কোরআন হাদিস মানতে বাধা সৃষ্টি করার জন্য এইরকম কথা বলে থাকে বিভ্রান্তি ছড়ানোর জন্য গোমরা করার জন্য আর এই ব্যক্তি এত দরদি ছিল আবু তালেব এত দরদি ছিল যে সুহান আল্লাহ আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত রসুলের গায়ে কেউ হাত দেওয়ার সাহস করেন যতগুলি শারীরিক জুল অত্যাচার হয়েছে নবীর ওপর সাল্লাহ আলী হাসাল্লাম এই আবু তালেবের ইন্তেকালের পরে হয়েছে আবু তালেব যতদিন ধরে বেঁচে ছিল নবীলামের কাছে কেউ আসতে পারেনি হ্যাঁ মানসিক কষ্ট দিয়েছে মানসিক কষ্ট দিয়েছে দূর থেকে ইত্যাদি কিন্তু কাছে এসে এইরকম শারীরিক কোন রকম জুল অত্যাচার করবে এই সাহস হয়নি তো আল্লাহ রবুল্লা আলমিন তার আজাবকেও হালকা রেখেছেন আবু তালেবের আজাব হালকা রয়েছে পায়ে একটা জাহান নামের আগুনের খড়ম দেওয়া হল স্যান্ডেল খড়ম খড়ম বুঝেন হ্যাঁ খড়ম আর ইয়াগলি মিনহ মাগু আর এই পায়ের তলায় যে একটা স্যান্ডেল বা খড়ম থাকবে জাহান নামের আগুনের আর গোটা শরীরে কিন্তু আগুন নেই এদিকে জলে না কিন্তু একবারে জাহান নামের চরে যেমন নদীর চর হয় আর একটু একটু পানি থাকে ওই রকম জায়গায় হ্যাঁ হ্যাঁ জাহান নামে নবী আর একটা হাদিসে বলছেন যে আমার আমার চাচা থাকবে মিনান্নার জাহান নামের চরে সহি মুসলিম হাদিস রয়েছে জাহান নামের চরে থাকবে মানে একবারে কিনারায় যেমন নদীর চরে যেমন নদীতে কিনারাতে নামতে যাচ্ছেন তখন একটু পায়ের তলায় পানি লাগছে ওই রকম জায়গায় থাকবে লাউলা আনা যদি আমি না হইতাম আমি না হইতাম মানে আমার সাথে তার সদাচরণ না হইতো সদ্ব্যবহার না হইতো যার ফলে আমি হয়েছি তার জন্য আজাব হালকা করার ওসিলা আজাব শেষ করার ওসিলা নয় কারণ কাফের মুর্শিকের আজাবকে শেষ করা যায় না আল্লাহ তাকে উঠিয়ে কখনো জান্নাতে দেবেন না নবীরও সাফাত ওই ক্ষেত্রে নবীর সাফাত কতটুকু হবে আজাব হালকা করার ক্ষেত্রে হবে আজাব হালকা করার ক্ষেত্রে হবে আমি যদি না হইতাম তো লাকান আফিদ দারকিল আসফালে মিনান্নার তাহলে সে একবারে জাহান নামের নিম্ন স্তরে থাকত আবুল হাতার ভাই আবুল হাবের সাথে থাকত দুশ্মন কখনো দোস্ত হয়ে যায় আর দোস্ত কখনো দুশ্মন হয়ে যায় নবী সাহেব সিরাতের সাথে সাথে বাস্তব জীবনে আমরা কিছু কথা শিখি আমরা মানুষের সাথে যখন অনেকে দুশ্মনী করি তো একবার উঠে পড়ে লেগে দুশ্মনী করি এটাও ভালো জিনিস নয় এটা খুব ভালো জিনিস নয় আর আমরা কখনো কখনো দোস্তি করি তো একবারে উঠে পড়ে লাগে দোস্তি করার জন্য একবারে কাপড় খুলে আমাদের দেশের ভাষায় বলে হ্যাঁ? যে কাপড় খুলে একবারে বন্ধুত্ব দোস্তি শুরু করেছে আর হঠাৎ করে শত্রুতা হয়ে গেলে তখন আর বরদাস্ত করতে পারে না কারো দোস্তের পক্ষ থেকে জ্বালা যন্ত্রণা এই জন্য নবী করিম একটি তিরমিদিতে হাদিস রয়েছে যে দোস্তিও অত গাঢ় করিও না আর দুশ্মনীও অত একবার শক্ত করিও না আহবে হাবিবাকা হাউনাম্মা আসা ইয়াকুনা বাগিজাকা ইয়াউমাম্মা বাগি দেখা বাগিজাকা হাউনাম্মা আসা ইয়াকুনা হাবিবাকা নবী করিম বলছেন হাসান বা সহি বলা হয়েছে যে তোমার তুমি যাকে ভালোবাসো তোমার দোস্ত কে হাউনাম্মা আহবে হাবিবাকা তাকে ভালোবাসো হাউনাম্মা মানে মধ্যম ভালোবাসা বাসো মধ্যম রকমের ভালোবাসো আশা হতে পারে যে একদিন সেই ব্যক্তি তোমার শত্রুতে পরিণত হবে তখন তোমার খুব কষ্ট লাগবে যে হাই রে ওকে ছেড়ে একটা প্লেট ভাতও খেতে পারিনি একটা কোনো অনুষ্ঠানও করতে পারিনি আর আর কত কি আর তো বুঝতে পারছেন আর যদি তাও যদি আবার দুনিয়ার স্বার্থের যেগুলি ভালোবাসা বা অবৈধ ভালোবাসা সেগুলি তো বলতেই হবে না পার্টির ভালোবাসা পয়সার ভালোবাসা প্রেম ভালোবাসা হারাম ভালোবাসা নাজাজ ভালোবাসা বলতে হবে না নাজায়জ প্রেমের ভালোবাসা হারাম ভালোবাসা ছেলের যুবকের যুবতীর সাথে যুবতীর যুবকের সাথে এগুলি তো হারাম এগুলি হারাম এগুলি হচ্ছে লুচ্চামি এগুলি হচ্ছে জেনা এতে কোনো সন্দেহ না বাকি কথা হলো যে যেগুলি বৈধ ভালোবাসা সেই ভালোবাসার ক্ষেত্র আপনার রুমমেট আপনার প্রতিবেশী আপনার স্কুল কলেজের বন্ধু ইত্যাদি বা একজন মহিলা আরেকজন মহিলা বান্ধবী ভালোবাসার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন নবী করিম সাল্লাম হতে পারে যে এমন একটা দিন আসবে যেদিন তোমার দুশ্মন হয়ে যাবে তখন খুব কষ্ট লাগবে তোমার যে দুশ্মন শত্রু যাকে মনে করছো তাকেও দুশ্মন মনে করো বা তার সাথে যদি তোমার দুশ্মনী শত্রুতা থাকে হাও নাম্মা হালকা শত্রুতা রাখো ঠিক আছে ও শত্রুতা করে তুমি একটু দূরে দূরেই চলো হ্যাঁ কিন্তু এমন নয় যে উঠে পড়ে লেগেছি ওকে একবার রাখবো না দেখতেই চাই না ওকে হ্যাঁ ওকে একবারে হাও যেইভাবে হোক না কেন ওকে একেবারে ডাউন করো হ্যাঁ না এইরকম উঠে পড়ে লাগিয়ে না আশা আইয়া কোন হাবিবা কাইয়াও মাম্মা হতে পারে যে তোমার ওই দুশ্মনটাই একদিন তোমার প্রিয় পাত্র হয়ে যেতে পারে তখন বড় লজ্জিত হবে অনুতপ্ত হবে যে হাইরে এর সাথে এত দুশ্মনী করেছিলাম এত তার ক্ষয়ক্ষতি করেছিলাম হ্যাঁ এর জমির ফসল ঝুড়েছি এর বাগানের আম নষ্ট পেড়েছি এই ফল পেড়েছি আর কত কি নষ্ট করেছি এর ছেলে মেয়েকে কষ্ট দিয়েছি ইত্যাদি ইত্যাদি বড়ই লজ্জিত হইতে হবে এই জন্য ইসলাম হচ্ছে মধ্যম পন্থা ইসলাম যে মধ্যম পন্থা ওম্মাতা ওয়াসাতা আল্লাহ বলেছেন এই উম্মতকে মধ্যমপন্থী উম্মত বলেছেন এর বহু দিক রয়েছে তার একটা দিক এটা মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে আজকাল এখানে অনেকেই আছেন ব্যাচুলাররাও যখন যার সাথে খাতির শুরু হয়ে যায় তো তখন আরে ঘন ঘন পাটি খাওয়া হয় খেতে হবে নয় খাওয়াইতে হবে খেতে হবে নয় খাওয়াইতে হবে এইরকমই ফ্যামিলিওয়ালারা এরকম করে আরে বাপরে বাপ কে ছাড়া যা প্রতি বৃহস্পতিবারে হয় আমার বাসায় নয় আপনার বাসায় হয় আমার বাসায় নয় আপনার বাসায় এই খাওয়া দাওয়ার ধরম বহরম খুব শুরু করলেন আর পরে হ্যাঁ, একদিন হঠাৎ করে মনোমালিন্য হয়ে গেল এমন মনোমালিন্য হয়ে গেল যে শুরু করে দিলে এখন দুশ্মনী দুশ্মনী আর কথাই বলে না আরাম কাজ করা শুরু করে সালামি দেয় না দেখা হইলে আরে বাবা কম্পকে সালামটা তো দেন সালাম সালাম দিয়ে দেন কম্পকে আপনাকে কষ্ট দিলেও দেখা সাক্ষাৎ হচ্ছে সামনে পড়ে গেল সালাম দেন ওয়ালাইকুম সালাম যদি জিজ্ঞাসা করে আপনিও জিজ্ঞাসা করেন অথবা আপনি জিজ্ঞেস করেন আগে ইত্যাদি কিন্তু হঠাৎ করে শত্রুতা আবার বন্ধুতা এত বাড়িয়ে দেওয়া এগুলি ভালো জিনিস না এই ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এইরকমই যে কোনো দলের ক্ষেত্রেও যে কোনো দলের ক্ষেত্রেও আমাদের শত্রুতাও এত বেশি না থাকে যে উঠে পড়ে লেগেছি আর আবার এত বন্ধুত্ব না থাকে যে উঠে পড়ে মতে লেগেছি এমন মতে লেগেছি আর তারপরে যখন হোঁচট খেলো আবার শত্রুতা শুরু করে দিল এমনটাও না হয় সুতরাং সবসময় একজন জ্ঞানী মানুষ মধ্যম পন্থা অবলম্বন করবে আর চোখ খুলে চলাফেরা করবে নবী করিম সাল্লামের সিরাত থেকে এটাই জানা যায় নবী করিম সাল্লামের স্তন্য দান করার কথা বলছিলাম যে সাল্লামকে স্তন্য দান করেছে দুধ পান করিয়েছে কারা সাল্লামের মা আর সোয়াইবা আবুল আহাবের দাসী আর তারপরে মক্কার লোকেরা যেহেতু মক্কাকে তখন শহর মনে করা হয়েছে এখনকার মতো না হলে তখনকার জন্য শহর ছিল মক্কার লোকেরা মনে করতো যে শহরে ছেলে মেয়েদের শিশুদের শরীর স্বাস্থ্য ভালো থাকে না স্বাভাবিক এটা কথা আজকাল শহরগুলিতে তো আবহাওয়া আরো দূষিত আরো দূষিত বসবাসের মধ্যে পরিবেশই নাই এমন অবস্থা রোগ বালা মুসিবত খুব বেশি শহরে ভাইরাস ইত্যাদি তো মক্কার লোকেরা মনে করত যে আমাদের শিশুদেরকে একেবারে পল্লী গ্রামে বেদুইন এলাকায় হ্যাঁ রেখে আসতে হবে হ্যাঁ, বাল্য জীবনে যাতে করে ওখানে লালিত পালিত হয় আর ছোটবেলা যেসব অসুখ বিসুখ রয়েছে সেগুলি থেকে নিরাপদ থাকে এই জন্য তারা দুধ পান করানোর জন্য বাইরে দিয়ে দিত পারিশ্রমিক দিত দুধ পান করাবে ওকে আর দুধ পান করার জন্য বাইরে দিয়ে দিত এই ছিল নিয়ম আর আশেপাশে যারা যারা পল্লী গ্রামের ছিল বেদুইন এলাকার যারা ছিল তারাও অভাবী মানুষ গরিব মানুষ মনে করত যে মক্কার লোকদের বা যারা একটু শহরে থাকে তাদের ছেলে মেয়েদেরকে যদি দুধ পান করে তো আমাদের কিছু রুজি রোজগারের ব্যবস্থা হবে তো ওরাও ছুটি আসতো মহিলারা আসতো তাদের স্বামীরা আসতো আসার পরে ছেলেদেরকে নিয়ে যেত এই তরিকাতে তাইফের কাছাকাছি একটি গোত্র বসবাস করত মক্কার দিক থেকে তাইফের দিকে আসতে মক্কা থেকে যখন তাইফের দিকে আসবেন তখন এই গোত্রগুলি বসবাস করত হাওয়াজেন একটি গোত্র ছিল এই হাওয়াজেন বংশের যে বানু সাদ গোত্র বানু সাদ গোত্র এই বানু সাদ গোত্র থেকেই সাদিয়া বলা হয় সাদিয়া বলা হয় হালিমা আকে নবী করিমের দুধমা দুধমার নাম কি ছিল বললাম হালিমা হালিমাকে কি বল হালিমা সাদিয়া বলা হয় সাদিয়া কেন বলা হয় যেহেতু বানু সাদ গোত্রের অন্তর্ভুক্ত তিনি ছিলেন আর এই বানু সাদ গোত্র যে বড় যেই বংশ সেই বংশটির নাম হচ্ছে হাওয়াজেন বংশ এই হাওয়াজেন বংশই রাসুল্লাহামের বিরুদ্ধে হনাইনের যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং এরা এরা তীর চালাতে এত পারদর্শী ছিল যে তীরের বর্ষণ যখন শুরু হয়েছিল হোনানের যুদ্ধে আর সাহাবাই কেরাম মক্কা বিজয় হয়ে গেছে অষ্টম হিজড়িতে তারপর হোনানের যুদ্ধ তো সাহাবাই কেরামরা ভাবতেই পারেননি যে এইরকম ভাবে আমাদের আবার তীর বর্ষণ শুরু হবে সাহাবে কেরামদের সংখ্যা ছিল দশ হাজার নতুন নতুন মুসলিমেরা হয়েছে পুরাতন গলিতে আছেই হোনানের যুদ্ধে গিয়েছেন আর তারা ভাবলেন যে জীবনে আমরা দশ হাজার একসাথে কোনোদিন দেখিনি দশ হাজার আমাদের মুজাহিদিনদের সংখ্যা আমাদেরকে হারাই কে মেজরিটির ওপর মানুষের মধ্যে যদি গর্ব আসে আনন্দ ফুর্তি হয় যে আমরা মেজরিটি দিয়ে জিতে নেব তো আল্লাহ ফাকর আব্বুল আলমিন হারিয়ে দেন এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে এই হনাইনের যুদ্ধ বলছিলাম হে হাওয়াজেন গোত্র নবী করিম সাল্লাহ ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল হোনাইনের যুদ্ধে আর বাকি ইনশাআল্লাহ তালা হোনাইনের ঘটনা যখন আসবে তখন বলা যাবে তো নবী করিম সাল্লাহ আলী সাল্লামের দুধ পান করার জন্য হালিমার বাড়িতে যাওয়ার ঘটনা সংক্ষেপে বলছি যে মক্কায় বেশ কিছু মহিলারা আসলো আসার পরে সব খুঁজে খুঁজে খুঁজে খুঁজে বাচ্চাদেরকে নিয়ে গেল যাদের বাড়িতে পয়সা আছে এদের বাচ্চাদের নিলে পয়সা পাওয়া যাবে পারিশ্রমিক ভালো পাওয়া যাবে হাদিয়া তোহপা পপট হোকন পাওয়া যাবে নিয়ে গেল নবী করিমকে কোনো মহিলা নিতে চায় না কারণ এসে জিজ্ঞেস করে যে তার বাপ আছে বলছে বাপ নাই এতিম জন্মের আগে বাপ মারা গেছে বাপ নাই এতিম একে এই বাচ্চাকে নিয়ে দুধ পান করাবো কে দিবে খরচ খরচা কে দিবে পারিশ্রমিক হাদিয়া তো পাবোই না পয়সা বেতনটাই বা কে দেবে সবারই একটা অভক্তি অনীহা কেউ নিতে চাই না যখন নিতে চাই না হালিমা শেষ পর্যন্ত পায়নি অন্যরা সাথী সঙ্গী যে মহিলারা এসেছিল সবাই একটা করে বাচ্চা পেয়ে গেছে হালিমা পায়নি হালিমা ভাবলো যে আগে এতিমের ছেলে হোক এতিম ছেলে হোক গা অসুবিধা নেই বাপ নেই অসুবিধা নেই এতিম ছেলেকে আমি নিয়ে যাব তিনি নিয়ে এলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই হালিমার বাপের নাম ছিল আবদুল্লাহ ইবনুল হারিস আর তার স্বামীর নাম ছিল হারিস বিন আবদুল উজ্জা এরা সবাই হাওয়াজেন গোত্রের নবী করিম সাল্লা সাল্লামের দুধ ভাই বোন কয়েকজন ছিলেন আবদুল্লাহ যার সাথে নবী সাল্লাম দুধ পান করেছেন আর ভাল্য জীবনে খেলাধুলা করতেন ওনাইসা নামে এক বোন ছিলেন আর জোদামা নামে এক বোন ছিলেন যার ডাক নাম ছিল সীমা সীমা এই সীমা সম্পর্কে নবী সাল্লামের সিরাতে মসুর ঘটনা রয়েছে হোনাইনের যুদ্ধে বন্দী হয়ে এই দুধ বোন এসেছিলেন রসুল্লাহ সাল্লা জানতে পারলেন এবং রসুল খুব ইজ্জত করলেন এই ঘটনা রয়েছে রসুল্লাহ বাল্য জীবনে এই সীমা কোলে করেছে সীমা যখন বন্দী হয়েছিল হনানের যুদ্ধে তখন বলেছেন যে ইয়া রসুল আল্লাহ আপনার হয়তো মনে নেই আপনাকে খুব কোলে করেছি আমি আমি খুব কোলে পিঠে করে মানুষ করেছি আপনাকে তা আমি তো চিনতে পারি না কখন আমার দুই বছর বয়স তখন তুমি কোলে করেছ করি কে কোলে করেছে আমার তো জানা নাই তো কোনো দলিল তোমার প্রমাণ কোন লক্ষণ সুহান আল্লাহ তখন সেই সীমা বলেছিল দেখো আমার গায়ে তুমি একটা কামড় দিয়েছিলে ছোট বাচ্চা কামড়াতে ভালো লাগে ছোট বাচ্চাকে জানেন না জানেন না ছোট বাচ্চা যা কিছু পায় কামড় দেয় আমার একটা ছোট বাচ্চা গাড়িতে প্রথম বসেছিল একবারে ছোট যখন দুই এক দেড় বছরের ছিল গাড়িতে বসেছি স্টিয়ারিং ধরে যে কামড় দিয়েছে এখনো স্টিয়ারিং এর উপরে কামড় আছে এখনো দাঁত বসে আছে মাঝে মাঝে দেখি যে এই ছেলে আমার কামড় দিয়েছে স্টিয়ারিং এর উপরে এই সীমা বললো যে দেখেন আপনাকে আমি কোলে করেছি আর আজকে বন্দি করে আপনার সাথীরা আমাকে নিয়ে এসেছে আমি আপনার দুধ বোন আমি হালিমার মেয়ে আমি আপনার দুধ বোন নবী সাল্লাম কেঁদে ফেললেন আর বললেন যে তোমার কাছে কিছু দলিল প্রমাণ আছে যাতে বলতে পারি যে আসলে তুমি আমার দুধ বোন তো বললেন যে দেখো তুমি কামড় দিয়েছো দেখো এখন আমার দাগ আছে শরীরে দাগ আছে তুমি কামড় দিয়েছিলে নবী করিম সাল্লা সাল্লামকে যখন হালিমা নিয়ে আসলেন নিজের এলাকায় তখন তার বাড়িতে বরকত আর বরকত শুরু হল সুহান এই কয়েকটি বরকত আমি সংক্ষেপে বলছি প্রথম কথা হালিমা গিয়েছিলেন গাধার পিঠে চেপে সেই গাধাটি বা গাধিটি ছিল একেবারে দুর্বল একেবারে দুর্বল চলতে পারছিল না যখন নবী করিমকে নিয়ে ফিরলেন তখন আরো যে সঙ্গী মহিলারা ছিল ওদের বাহনগুলি সব পিছনে থেকে গেল ওরা পিছনে পড়ে থেকে গেল আর এত দ্রুত ছুটতে শুরু করলো ওই গাধাটি যে আগে আগেই হালিমা বাড়ি পৌঁছে গেলেন বাড়িতে একটি উস্ত্রী ছিল উস্ত্রী ছিল কিন্তু এত দুর্ভিক্ষের সময় এত অনাবৃষ্টির সময় খাদ্য পানি নেই উটের দুধ হইত না মোটি দুধ হইত না ছোট একটা শিশু ছিল রাত দিন কান্নাকাটি করত চিৎকার করত খিদার তাড়নায় আর নিজেও ঘুমাইতো না আর বাপ মাকে হালিমাকে আর হালিমার স্বামীকে বাপ মা দুজনকে শুইতে দিত না ঘুমাইতে দিত না এই ছিল অবস্থা নবী করিম সাল্লামকে নিয়ে হালিমা যখন আসলেন নিজের বাড়িতে আর নিয়ে আসার পরে কোলে যখন রাখলেন কোলে রাখতেই একটু স্তনের দিকে নিয়ে আসতেই দুধ টানা শুরু করলেন মাশা যেমন দুধ টানা শুরু করলেন একবারে এমন দুধ নামতে শুরু হলো যে রসুল্লাহ সাল্লাম পরিতৃপ্ত হয়ে গেলেন দুধ পান করে পেট ভর্তি আর তারপরে আরো দুধ বহে আসছে তখন যেই ছেলেটি ছটপট করত রাত দিন কান্নাকাটি করত হালিমার সেই ছেলেটিকে ছোট ছেলেটি ওকেও দুধ পান করাইতে লাগলেন হালিমা এমনকি তারও পেট ভরে গেল আর সারা রাত ধরে রসুল্লাহ সাল্লাম আর এই ছেলেটি তার দুধ ভাই সারা রাত আরামে ঘুমালো একবার আর কান্নাকাটি নেই এই ছিল একটি বরকত দ্বিতীয় বরকত উষ্টিতে বরকত উটনিতে একটু দুধ হইতো না হালিমাও কিছু খেতে পেতেন না তার স্বামীও পেতেন না বড় ছেলে মেয়েগুলো ছিল তারাও কিছু পেতেন এই অবস্থা ছিল দেখা গেল যে এমন হয়ে থনগুলি নেমেছে দুধের বাঁট যে তারপরে দুধ দহন শুরু করেছে দুধ অফুরন্ত দুধ নিজের গোটা পরিবার পরিজন দুধ পান করেও শেষ করতে পারছেন না তারাও রাত্রে মাসাল্লাহ পেট ভর্তি করে ঘুমালেন যখন আরেকটি বরকতের কথা বলেছি ইঙ্গিত করেছি যে নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে যখন ফিরছিলেন বানু সাদ এলাকায় মক্কা থেকে তখন হালিমা সবচেয়ে পিছনে ছিলেন আর নবী সাল্লামকে নিজের গাধার পিঠে সাথে নিয়েছিলেন এত দ্রুত চলতে শুরু হলো হাত্তা কাতা আতবির রাখবে সমস্ত আশেপাশে ডানে বামে যেসব আরো সওয়ারিগুলি ছিল আর অন্যান্য মহিলারা ছিল সব পিছনে পড়ে থেকে গেল আর কেউ নবী করিম সাল্লা সাল্লামের আর হালিমার সাঁত ধরতে পারল না বা ওই গাধাটির সাঁত ধরতে পারল না আর একটি বরকতের কথা বলে আমার আলোচনা শেষ করছি সেটা হচ্ছে যে এই বানু সাদ গোত্রের লোকেরা বকরি ছাগল খুব চড়াইত আগের যুগে বেদুইন এলাকাতে এমনিতে বকরি ছাগল পোষা আর ওট পোষা এটাই ছিল যাযাবর বা বেদুইনদের কাজ তারা বকরি ছাগল পুষত এই বকরি ছাগলগুলোর দুধ হইত না কিন্তু নবী করিম সাল্লাকে নিয়ে আসার পরে বকরি ছাগলের দুধ শুরু হলো বকরি ছাগল ঘাস পাত পেত না মাসা আল্লাহ যাই হালিমার বাড়ি থেকে বকরিগুলি চড়ার জন্য পাহাড়ের দিকে যায় আর যাওয়ার পরে পেট ভর্তি করে আসে অবাক হয়ে যান যে ঘাস পেল কোথায় বর্ষা নেই বৃষ্টি নেই কোন জায়গায় ঘাস নজরেও আসে না আবার বকরিগুলি যখন সন্ধ্যারবেলা বাড়ির দিকে ফিরে আসে তখন আবার পেট ভর্তি করে ফিরে আসে আর দুধের বাটগুলি এত নেমে থাকে দুধ দহন করে অথচ আশেপাশের কারো বাড়িতে একটা ফোটাও দুধ হয় একটা ফোটাও দুধ হয় না এইভাবে আল্লাহর তরফ থেকে বরকত আসা শুরু হয়ে গেল নবী করিম সাল্লামের কারণে হালিমার বাড়িতে এইরকম বরকত কন্টিনিউ হতেই থাকলো হাত্তা ইকতামালাত মুদাতুর রাজা দুই বছর পার হয়ে চলে গেল যখন দুই বছর হয়ে গেল আর নবী করিম সাল্লাম দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিলেন আর চুক্তি ছিল দুই বছরের তখন দুই বছর পরে ফিরিয়ে দিতে হবে মাকে ফিরিয়ে দিতে হবে মার কাছে ফিরাতে নিয়ে আসলেন কিন্তু আসার পরে হালিমা নবী করিম সাল্লামের সাল্লাম কাছে নবী সাল্লাম মায়ের কাছে আসলেন নবী সাল্লামকে নিয়ে আর দরখাস্ত করলেন যে দেখেন দুই বছর তো পুরা হয়ে গেছে কিন্তু যদি একটু আমার দরখাস্তটা মানেন যে আমাদের কাছে রাখেন তো আরো ভালো আপনার ছেলেটা থাক কি জানি মক্কা শহর আর শহরে বিভিন্ন রোগ বালা মুসিবত রয়েছে অসুস্থ হয়ে যাবে মায়াও লাগছে আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে আমাকেও কষ্ট লাগবে আপনাকেও কষ্ট লাগবে এক কাজ করেন ছেলেটা যদি আমাদের দিয়ে দেন তো ভালো হয় অকানা থালিমা তো তাতিবিন নবী সাল্লাহ উম্মেহি ওসরাতি কুল্লা সিত্তা তাসর তখন বললেন যে এক কাজ করো ঠিক আছে বাচ্চা যখন বড় হয়েছে আর তুমি নিয়ে যেতে চাইছো নিয়ে যাও কিন্তু মাঝে মাঝে আমাকে একটু দেখিয়ে নিয়ে যেতে হবে হালিমা করতেন কি মোহাম্মদ রসুল্লাহামকে ছয় মাস পর পর নিয়ে আসতেন মায়ের কাছে মক্কায় আসার পরে দেখিয়ে আবার নিয়ে সোম্মাতার জবিহিলা বাদিয়া থাকবে বাড়ি সাত এইভাবে চারটা বছর কেটে গেল চারটা বছর কেটে গেল নবী করিম সাল্লাম এই দুই দুই চার বছর কাটালেন এই চার বছর বয়সে হঠাৎ করে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যে হালিমার বগরি ছাগলগুলি চরাচা হালিমার ছেলেরা তার সাথে ছিলেন আর ওই সময় হ্যাঁ, হঠাৎ করে জিব্রাইল আলী সালাম আসলেন আর আসার পরে বক্ষ বিদীর্ণ করে দিলেন বক্ষ বিদীর্ণ করলেন সাথে যে ভাই ছিল সে ছুটে দৌড় দিয়ে বাড়িতে আসলো আসার পরে বলল যে মোহাম্মদ কে কে জবাই করে দিল মোহাম্মদ কে কে জবাই করে দিল আনাসাজি আল্লাহ তালান বর্ণনা করছেন যে আন্না রসুল আল্লাহ আতাহ জিব্রাইল আলী সালাম রসুল কাছে আসলেন ওহয়াল আবু মাল গেনওয়ান ছোট ছোট বাচ্চাদের সাথে বাচ্চারা যেমন খেলে চার বছর বয়সের বাচ্চা খেলাধুলা করছিলেন আহু আর ধরে আছাড় ফেলে দিয়ে শুইয়ে দিলেন আর শুইয়ে দিয়ে ফাঁসা কান কালবেহি বক্ষ বিদীর্ণ করে সিনা চিরে দিলেন ফাস্তা খারাজাল কালবা তারপরে হাটটাকে বের করলেন হাট যেটা হৃদয় এই হাটকে বের করলেন আর বের করার পরে ওখান থেকে একটা গোস্তের পিণ্ড বা জমাট বাঁধা রক্ত আলাকা জমাট বাঁধা রক্ত বের করে দিলেন আর বের করার পরে বললেন যে হাজা হাজদু শৈতান মিনকা জিবরাইল আলী সালাম বলেছিলেন যে হে মোহাম্মদ এটা তোমার ভিতরে যে শয়তানের একটা অংশ আছে শয়তানি কাজগুলো যে করায় এখান থেকে করায় সুতরাং এই অংশটুকু আমি তোমার কাছ থেকে টেনে নিলাম সোম্মা গাছ আল্লাহ তারপরে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হৃদয়টিকে কালকে একটি বর্তনে জমজম পানি দিয়ে ধোয়ার পরে আবার জড়িয়ে দিলেন বক্ষকে জড়িয়ে দিয়ে সুম্মা আদাহফি মাকানি হাটকে আপন জামাই রেখে দিয়ে তারপরে জড়িয়ে দিলেন যেমন আজকালকার আধুনিক যুগে হ্যাঁ মেডিকেল সায়েন্সে অপারেশন হচ্ছে আজকে অপারেশন মানুষরা জানলো আর আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল আলহি সাল্লামকে দিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাত্র চার বছর বয়সে একবার সাক্কে সাদার অর্থাৎ বক্ষ বিদীর্ণ করে যে অপারেশন আল্লাহর তরফ থেকে এটা করিয়েছেন বলতেন যে আরা সাল্লাম চলাফেরা করতেন বড় হওয়ার পরে কিন্তু তার বুকের ওপর যে সেলাইয়ের দাগ রয়েছে দাগ নিশানা দেখতে পেতাম যে কাটা হয়েছে আর সেলাই দেওয়া হয়েছে এটা আমরা দেখতে পেতাম এই ঘটনাতে ভয় পেয়ে গেলেন হালিমা আর তারপরে চার বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে চলে গেলেন এখানে আজকে আমার সিরাতের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকরাবুল আলমী যেন আমাদেরকে রবি করিম সাল্লা সাল্লাম সম্পর্কে জানার তৌফিক দান করেন সহি কথা জানার তৌফিক দান করেন এবং সহি কথার প্রতি আমল করার তৌফিক দান করেন নবী করিম সাল্লা সাল্লামের অনুসরণে যেন আল্লাহাক রব্বুল আলমী তৌফিক দান করেন সত্যিকার ভালোবাসা প্রদর্শনে আল্লাহাক যেন তৌফিক দান করেন সুবাহ রব্বিক রব্বিল ইজাতাম ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রবিল আলমী